আমার প্রিয় নবী কমলেওয়ালা তোমার নূরে ত্রিভুবন উজালা আমার প্রিয় নবী কমলেওয়ালা তোমার নূরে ত্রিভুবন উজালা খোদার হাবিবিয়া রসুলাল্লাহ বাদশার বাদশা কমলেওয়ালা খোদার হাবিবিয়া রসুলাল্লাহ বাদশার বদশা কামলেওয়ালা আমার প্রিয় নবী কামলেওয়ালা তোমার নূরে ত্রিভুবন উজালা আমার প্রিয় নবী কামলেওয়ালা তোমার নূরে ত্রিভুবন উজালা উঠল মাতুম মোর সাহারায় কেলো কলে আমি নাই দেখো কলে আমি নাই উঠল মাতম মোর সাহারায় কেলো কলে আমি নাই দেখো কলে আমি নাই নিখিল ভুবন তোমার নামে নিখিল ভুবন তোমার নামে দরুদ পড়ে সাল্লে আলা আমার প্রিয় নবী কমলেওয়ালা তোমার নূরে ত্রিভুবন উজালা আমার প্রিয় নবী কমলেওয়ালা তোমার নূরে ত্রিভুবন উজালা সাক্ষ দিলে তুমি সারি কাল্লা সৃষ্টি জগৎ সাক্ষ্য দিল তুমি হাবিবাল্লা তুমি রসুলাল্লা সাক্ষ দিলে তুমি সারি কাল্লা সৃষ্টি জগৎ সাক্ষ দিল তুমি হাবিবাল্লা তুমি রসুলাল্লা আল্লে তুমি খোদার বানে মুক্তির পথ পেল পাপি তাপি যত পাপি তাপি আল্লে তুমি খোদার বানে মুক্তির পথ পেল পাপি তাপি যত পাপি তাপি খুশি হয়ে ফেরেস্তা সব খুশি হয়ে ফেরেস্তা সব একসাথে গে ওঠে সাল্লে আলা আমার প্রিয় নবী কমলেওয়ালা তোমার নূরে ত্রিভুবন উজালা আমার প্রিয় নবী কমলেওয়ালা তোমার নূরে ত্রিভুবন উজালা খোদার হাবিবিয়া রসুলাল্লাহ বাদশার বাদশাহ কমলিওয়ালা খোদার হাবিবিয়া রসুলাল্লাহ বাদশার বাদশাহ কমলিওয়ালা আমার প্রিয় নবী কমলিওয়ালা তোমার নূরে ত্রিভুবন উজালা আমার প্রিয় নবী কমলেওয়ালা তোমার নূরে ত্রিভুবন উজালা আমার প্রিয় নবী কমলেওয়ালা তোমার নূরে ত্রিভুবন উজালা